পুরা মাঠ আল্লাহ নেক বন্দাদের দ্বারায় ভর্তি আল্লাপাক এই মজমাতে আমার মতো অদমকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহ দরবারে শকর আদায় করতেছে বন্ধুরা আমার ইসলাম কোরআন হাদিস ইসলামের নবী নবীর প্রেমিক আল্লাহওয়ালা এই জান্নাতি দলকে পৃথিবীর বুক থেকে বিদায় করার জন্য সকল বাতিল শক্তি এক মঞ্চে একত্রিত হয়েছে কিন্তু এই সমস্ত মাজমায় আসলে বোঝা যায় বাতেলপন্থীরা হককে নিভাইবার জন্য যতই চক্রান্ত ষড়যন্ত্র করুক না কেন আল্লাহ তালা এই আল্লাহদের মজমার মাধ্যমে হককে টিকিয়ে রাখবেন আল্লাহ কোরআনে ওয়াদাও করেছেন পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত সকালবেলায় সূর্য উদিত হবে সন্ধ্যাবেলায় সূর্য ডুবতে যাবে রাত হবে রাতের পরে দিন হবে দিনের পরে আবার রাত হবে পৃথিবীর গতি যতদিন পর্যন্ত এইভাবে চলবে আল্লাহ তালা হকের একটি জামাতকে কেয়ামত পর্যন্ত অবশ্যই টিকে রাখবেন তবে হক চিনা বড় মুশকিল কাদের কাছে গেলে আল্লাহ ভাবা যাবে আল্লাহওয়ালার দাবিদারের কোন অভাব বাংলার জমিনে নাই বড় বড় দরবার শরীফওয়ালারাও আল্লাহওয়ালার দাবি করে বাতেল পীরের কোন অভাব নাই আবার হকানি পীরের বিরোধিতা কর্নেওয়ালা তথাকথিত আলে হালিসের কোন অভাব নেই আলে হদসওয়ালাকে বলতে চাই তোমরা হক ও হকানিয়তের বিরোধিতা করে শাহজালালের এই পবিত্র ভূমি লক্ষ লক্ষ অলি আল্লাদের পবিত্র ভূমির থেকে হককে মুসলমানদের অন্তত বিদায় করতে পারবা না তোমাদের মতো বাহ্যিক শক্তি নাই ইন্টারনেটের শক্তি নাই মিডিয়ার শক্তি না থাকতে পারে হকানি উলামায় কেরামের কাছে সত্যিকারের আল্লাহওয়ালা কলমওয়ালা দিলওয়ালা শক্তি আছে হাজারো বই পুস্তক লেখে লিকচার দিয়ে ফিস টিভি খুলিয়া আরো বিভিন্ন প্রকার ইন্টারনেটে ফেসবুকের মধ্যে বক্তব্য দিয়া হকের বিরুদ্ধে যতই চেষ্টা করো না কেন আল্লাহওয়ালাদের চোখের পানি দিলের আহাদারি শেষ সাত্যের আল্লাহ আল্লাহ জিকিরকে জিকিরের মাধ্যমে তোমাদের এই সমস্ত ষড়যন্ত্র হাওয়ার সাথে বিলীন হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হক চিনার তফিক দান করুক হকের পরিচয় কি আজকে এই আল্লাহওয়ালাদের মজলিসে এটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি কোরআনে করিমের সুরায় নিসার উনষাট নম্বর আয়াতে করিমাতে তেলাওয়াত করছি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা ইসাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول সবাই বলেন তো এটা কোন সুরা সোরায় নিসা বলেন সোরায় আয়াত নম্বর কত উনষাট এই আয়াতটা কোরআনে পাওয়া যাবে পাওয়া যাবে না এই আয়াতের সংক্ষিপ্ত মর্ম হইল হক পাওয়ার পদ্ধতি হইল চারটা পয়েন্টকে চারটা বস্তুকে যারা শরীয়তের অঙ্গ মানে তাদের নাম হকপন্থী কটা বস্তুকে আমি এই আয়াতের বহু তফসির ঘাটেছি উল্লেখযোগ্য ষাটটি তাফসিরের কিতাবে এই আয়াতের ব্যাখ্যার ভিতরে মুফাসিনে কেরাম প্রায় সবাই লিখছেন আল্লাহ বলেন হে ইমানদারেরা সত্যিকারে ইমান অন্তরে রাখিয়া জীবন যাপন করি হকপন্থী হইয়া আমি আল্লাহর কাছে যদি আসতে চাও তোমার জন্য চারটা বস্তুর চারোটাকে মানতে হবে একটাকে অমান্য করলে তুমি হকপন্থী হইতে পারবে না কটা বস্তু আতি উল্লাহ এক নম্বর তোমাদের দায় দায়িত্ব হবে জীবন চলার পথে আকিদাগত বিষয়ে আমলগত বিষয়ে এবাদত বন্দগীর বিষয়ে তোমার ব্যক্তিগত জীবন হোক সামাজিক জীবন হোক পারিবারিক জীবন হোক আন্তর্জাতিক জীবন হোক অর্থনৈতিক জীবন হোক রাজনৈতিক জীবন হোক তোমার জীবনের প্রত্যেক ক্ষেত্রে যদি তুমি এক আল্লাহর অনুকরণ করো আল্লাহর মোহাব্বত অন্তরের মধ্যে সৃষ্টি করে আসে আল্লাহকে ডাকি যদি আল্লাহর বিধান মোতাবেক গুলামি করো তাইলে তোমার ইমান এক নম্বর পরিপূর্ণ হইল কিন্তু আল্লাহর অনুকরণের অর্থ কি আল্লাহকে তো আমরা দেখি না আল্লাহ নিরাকার আল্লাহকে তো খুঁজে পাই না লামা কাপড় গর বানায়ার নে লামা কাপর বানায় নে দরবদর হাম কু পিরায়া यार ने ওগো আল্লাহ তোমারে কোথায় গিয়া পাব মানুষ পাগলের মতো ছুটতে ছুটতে যায় আল্লাহওয়ালাদের দরবারে যাইয়া দেখে রসুলপুরে আল্লাহ ভাবা যায় কিনা চরমনাইতে গিয়ে আল্লাহ পাওয়া যায় কিনা উজানির মধ্যে গিয়ে আল্লাহওয়ালা পাওয়া যায় কিনা হাটাদারিতে গিয়ে আল্লাহওয়ালা পাওয়া যায় কিনা পটিয়ার মধ্যে গিয়ে আল্লাহর সাক্ষাৎ পাই কিনা আল্লাহকে তলাশ করে হার জায়গায় আমার আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি তোমার সাহারব থেকে নিকটে তুমি যদি হকের উপরে আমল করো আমি সেইখানে উপস্থিত লামকা पर घर बनाया यार ने लामका पर घर बनाया यार ने दर बदर हमको फिराया यार ने হকপন্থী হওয়ার এক নম্বর পরিচয় হল আল্লাহর কোরআনের সঠিক ব্যাখ্যা অনুযায়ী তার জীবনের প্রত্যেকটি স্তরে স্তরে জীবনে বাস্তবায়ন করবে আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করবে না হক ব্যাখ্যা সাহাবায় কেরামের ব্যাখ্যা তাবিনের ব্যাখ্যা আইম্মায় আরবা চার ইমাম মজহাবের চার ব্যাখ্যা সিয়াসিত্তার হাদিসের চারি মামের ব্যাখ্যা এবং তরিকতের চারি মামের চার পীরের তরিকতের ব্যাখ্যা অনুযায়ী আরেক বাসায় দেবন্দের ব্যাখ্যা অনুযায়ী আরেক বাসায় তানবীর ব্যাখ্যা অনুযায়ী আরেক বাসায় মদনির ব্যাখ্যা অনুযায়ী আরেক বাসায় গুমগুহির ব্যাখ্যা অনুযায়ী আরেক বাসায় কাসেম নানতবীর ব্যাখ্যা অনুযায়ী যারা কোরআন মানবে তারাই কোরআন মানে কোরআন কোরআন অনুযায়ী জীবনের প্রত্যেকটি বিষয়ে পরিচালনা করতে হবে তবে কোরআনের ব্যাখ্যা বর্তমান দুনিয়াতে অনেকেই দিয়ে থাকে ওই ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা নয় উলামায় দেওয়ান কাসম নানুদবি রশিদ আহমদ গঙ্গোহী চার পীরের তরিকা এবং সাহাবা তামিন চার ইমামের মজাব এরাই কোরআনের যে ব্যাখ্যা দেয় সেটাই হলো কোরআনের সঠিক ব্যাখ্যা মানেন কিনা আপনারা আলে হাদিসটা বলে দেবন্দের ব্যাখ্যা হলো সিরিকের ব্যাখ্যা দেবন্দের ব্যাখ্যা হইল বেদাতের ব্যাখ্যা জাকির নায়ক বলে দেবন্দের ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যাই না জাকির নায়ক বলে আমি যেটা বলি সেটাই কোরআনের ব্যাখ্যা আমরা জানতে চাই আলে হাদিসের দল হে জাকির নায়ক কোরআনের ব্যাখ্যা তুমি দিলে হবে না কোরআনের ব্যাখ্যা আমার আল্লাহ আমার নবীকে শিখাইছেন আমার নবী সাহাবাকে শিখাইছেন আমার সাহাবারা তাবিনকে শিখাইছেন এইভাবে দেবন পর্যন্ত এসেছে তোমরা প্রমাণ করো তোমাদের ব্যাখ্যা আমার আল্লাহ আমার নবীকে বলেন নাই আমার নবী সেই ব্যাখ্যা তাবিনকে দেন নাই এই ব্যাখ্যা তোমাদের মন গড়া খ্রিস্টান মার্খা ব্যাখ্যা জাগের নায়ক সাহেব কোরআনের ব্যাখ্যা করে কি করে জানেন এক মহিলা জাকির নায়ক সাহেবকে জিজ্ঞাসা করছে হে ডাক্তার সাহেব আমরা মহিলা মানুষ প্রতি মাসে সাত দিন দশ দিন পাঁচ দিন আমরা অসুস্থ থাকি হাবেদে কোরআনও হয়েছি অনেকে আরো হতে যাচ্ছে এমত অবস্থায় প্রতি মাসে যদি দশ দিন পর্যন্ত কোরআন তেলাবাদ বন্ধ রাখি আমাদের হ্যাবজ ছুটে যাবে তাই আপনার কাছে জিজ্ঞাসা হইল আমরা হায়েজ অবস্থায় মাসিক ঋতু অবস্থায় কোরআন পড়তে পারবো কিনা কোরআন ধরতে পারবো কিনা কি বলেন প্রশ্ন বুঝছেন আপনারা এই প্রশ্ন এক মহিলা কাকে করছে না নায়ক সাহেব বলছেন হে বোন হায়েজ অবস্থার মধ্যে নামাজ পড়া নিষেধ রোজা রাখা নিষেধ এই মাসলাগুলা কোরআন হাদিসে আছে কিন্তু কোরআন তেলাবাদ করাও নিষেধ কোরআন স্পর্শ করাও হায়ত অবস্থা নিষেধ এমন কোন মাসালা কোরআনেও নাই হাদিসেও নাই বলেন না অতএব ভাইদের রক্ত নিয়া নাপাক অবস্থায় কোরআন দত্ত পারবেন পড়তে পারবেন আমি জিজ্ঞাসা করে যাই এ নাপাক ফতোয়া কার জাকির নেয় জাকির নায়কের ফতোয়া পাক নাকি না পাক নাবাক হওয়ার কারণ কি জাকির নায়কের ফতোয়ার সঙ্গে সাহাবাদের ফতোয়ার মিল নাই জাকির নায়কের কথার সঙ্গে আল্লাহ রসুলের হারিসের মিল নাই জাকির নায়কের কথার সাথে চার ইমামে মজহাবের কথার মিল নাই জাকির নায়কের কথার সাথে তরিকতের চার ইমামের মিল নাই জাকির নায়কের কথার সঙ্গে আসিফটা বুখারির থেকে ইবনে মাজা পর্যন্ত মুহাদ্দেদের ব্যাখ্যার মিল নাই তার ব্যাখ্যা হল সম্পূর্ণ নিজের মন গড়া ব্যাখ্যা কারণ হজরত আলী রাজি আল্লাহ তালানহু নবী সাহাবি কিনা জোরে বলেন কেমন সাহাবি রসুলের জামাই ফাতেমার স্বামী হাসান হোসেনের পিতা আল্লাহ নবীর চাষ্ট ভাই এবং তিনি রসুলের পরে চতুর্থ খলিফা ঠিক না বেঠিক আন আলী রাদি আল্লাহ তালান قال قال النبي صلى الله عليه وسلم الحائض والجنب لا يقرأان شيئا من القرآن আলী রাদি আল্লাহ তালানু থেকে বর্ণিত আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের সাথ করেন হায়েজা মহিলারা নাপাক অবস্থায় পুরুষ মহিলা কোরআনে করিমের কোন অংশই তারা তিলাবাত করতে পারবে না কার ফতোয়া রসুলের ফতোয়া কার ফতোয়া বয়ান করতেছেন কে সাহাবি আলী ওনার বয়ান করতেছেন তাবিন তবে তাবিন আইমাই মুস্তাহিদিন এবং আজ আমরা পর্যন্ত আমাদের মজহাব হায়জ অবস্থার মধ্যে নারীরা কোরআন তেলাবাদ করা জায়েজ রে হারা জাকির নায়ক বলছেন জায়েজ আছে তাহলে জাকির নায়ক এক কোরআনের ব্যাখ্যা শরীয়তের ব্যাখ্যা ভুল করল কিনা তিনি বলছেন যে কোরআন ধরতেও কোনো অসুবিধা নেই আমার আল্লাহ কি বলেন রসুলের বাণী দেখাইলাম কোরআন পড়া যাবে না এবার কোরআন ধরা যাবে কিনা আল্লাহ পাক বলেন কোরআনে আমার এই কালাম পাক পবিত্র কিতাব এই পাক পবিত্র কোরআনকে স্পর্শ করবে একমাত্র মহা পবিত্র মানুষ সকল অপবিত্র অবস্থায় কোরআনকে টাচ করা যাবে না অপবিত্র অবস্থায় কেউ কোরআনকে টাচ করতে পারবে না এটা আমার আল্লাহর কালাম আর আলীর থেকে রসুল রসুল থেকে আলী বর্ণনা করছেন কোরআনের কোনো আয়াত পড়া যাবে না রসুল বলেন পরা যাবে না জাকির নায়ক বলে পরা যাবে আল্লাহ বলেন ধরা যাবে না জাকির নায়ক বলে ধরা যাবে আমি জিজ্ঞাসা করতে চাই আল্লাহওয়ালাদের এই মজবার ভিতরে আমরা আল্লাহ রসুল মানব নাকি জাকির নায়ক মানব প্রমাণ হইল জাকির নায়ক এবং আলে হাদিসের দল কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যাকারী না এদের ব্যাখ্যা মানব না এক নম্বর কথা হকানি হইতে হইলে কি মানতে হবে কোরআন বলেন কি মানতে হবে কোরআনের কোন ব্যাখ্যা যেই ব্যাখ্যা আল্লাহ রসুলকে দিছেন আর রসুল সাহাবাইকে দিছেন বলেন সুভান জাকির নায়ক সাহেব মাঝাত পড়ছেনি বর্তমানে আলে হাদিসের কিছু স্কুল কলেজের ছাত্র মাথায় টুপি নাই প্যান্ট শার্ট পড়ুয়া বুখারি সাহেবের বাংলা পাতা কয়েকটা বুগলের তলে নিয়া এদিক সেদিক ঘুরে আর মসজিদে মসজিদে যায় এরা আরবি কালাম পড়ছে নি মাদ্রাসায় পড়ছে আরবি বুঝে আরবি জানে জানে না বুখারি নিয়ে নাচানাচি করে কয়েকমাত্র বুখারি মানতে হবে আর কিছু মানা যাবে না বুখারি কোথায় এই তো আমার কাছে আছে এই নেন বুখারি সেটা কি বাংলা একটা বই আমি জিজ্ঞাসা করতে চাই বুখারি শরীফ আরবি ভাষায় না বাংলা ভাষায় লিখেছেন ইমাম বুখারি বুখারি শরীফ হাদিসের সংকলন কিনা হাদিস কাকে বলে আমার নবীর মুখের বাণীকে আমার নবীর কর্মকে আমার নবীর সমর্থনকে আমার নবীর অবস্থাকে চারটা বস্তুর নাম কাউলহু ফেলহু তকরিরহু সিভাতহু চারটা কাদের নাম হাদিস আমার নবীর হাদিস নবী যেমন আরবি নবীর কথাও আরবি বুখারি শরীফ আরবি যারা বাংলা বুখারি নিয়ে মসজিদে মসজিদে আপনাদেরকে ডিস্টার্ব করে তাদের গর্দন দরিয়া জিজ্ঞাসা করবেন এটা কোথায় পাইলি বুখারি বুখারি তো আরবি এই বাংলা বুখারি পাইলি কোথায় এটা বুখারি নয় বুখারি নয় এটা তোদের বানানো বুখারির অনুবাদ তোমাদের বানানো লিখিত অনুবাদটা তোমাদের মন মতো অনুবাদ করছো এটা নাম বুহারি না পাইলে কোন মায়ের সন্তান বুহারি শরীফ সামনে আনো বা আমি নিয়ে এক লাইন সহি বুহারি রিডিং হাদিস পড়ো আল্লাহর কসম নব্বই জন আরে আরিসা থাকি নায়কের পার্টি বুহারি শরীফের লিডিং পড়ার কোন ক্ষমতা রাখে না আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে সৈয়দুল আম্বিয়া তাজদারে মোহাম্মদ রসুল্লাহ তাজদারে মদিনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম তিনি কোরআন ওস্তাদরিয়া পড়ছেন না নিজে নিজে পড়ছেন সমস্ত লক্ষ লক্ষ মানুষকে প্রশ্ন করতেছি যেই নবীর পাগল হইয়া রসুলপুরে আসছেন আপনারা জানতে হবে আমার নবীর উপরে যখন আল্লাহবাক কোরআন অবতীর্ণ করেন হেরা পর্বতের মধ্যে আমার নবী যখন কোরআনকে মুখস্থ করার জন্যে মেহনত করতেছিলেন ঠোঁট সঞ্চার করতেছিলেন জিব্বা সঞ্চার করতেছিলেন আমার আল্লাহ বলেন ও আমার মাহবুব নবী আপনি এভাবে কোরআনকে মুখস্থ করার জন্য জিব্বা সঞ্চার করতে হবে না কারণ আপনি হলেন কোরআনের শিক্ষার্থী আমি আল্লাহ হইলাম কোরআনের শিক্ষক আমার রসুল কোরআন কাছ থেকে শিখছে তাহলে রসুল হইলেন ছাত্র আল্লাহ হইলেন আল্লাহ বলেন আমি নিজেই আপনাকে কোরআন শিক্ষা দেই নিজে পড়াই ঠিক না বেটিক বলেন সবাই বলেন তো দেখি আমার কথা বুঝে থাকলে আমার নবী কোরআনের রিডিং পড়ছেন কোরআন তেলাবাদ বিশুদ্ধ করি পড়ছেন কার কাছে এবার বলেন কোরআন আরবি না ফার্সি ভাষায় আমার নবী ফার্সি বাঙালি না আরবি কোরআনের আরবির ভাষার বহুত প্রকারের গোত্রীয় ভাষা আছে একটা গোত্রের ভাষা হলো কোরাইশি ভাষা আমার নবীও কোরাইশি কোরআন আমার নবীর গোত্রীয় ভাষায় আরবি ভাষায় কোরআন অবতীর্ণ হয় আমার নবীর কলবে আল্লাহ পাক এই কোরআনকে সংরক্ষণ করেন তাহলে কোরআনটা কলব থেকে লইয়া নিজে নিজে পড়লে তো হইতো ওস্তাদের কাছে পড়ার প্রয়োজন ছিল না এটা আমাদের সাধারণ নলেজে বলে আমার আল্লাহ বলেন মাহাবু নবী কোরআন কেমন করে তেলাওয়াত করবেন কেমন করে উচ্চারণ করবেন কোথায় গুন্না করবেন কোথায় একফা করবেন কোন শব্দ কোন মাখরাজ থেকে আদায় করবেন কোরআনের তাজবিদের কানুন সহ লব লাজা সর আমি আল্লাহ তিলাবাত করেছি জিব্রাইল হইল মাইক্রোফোন জিব্রাইলের মুখ দিয়া বের হয়েছে আপনি শুনেছেন আপনার কলবে আমি আল্লাহ রেকর্ড করিয়ে দিয়েছি তাহলে আমি কোরআন যখন পড়াইলাম এবার কোরআনের অনুবাদ তাফসির ব্যাখ্যা আপনার নিজে নিজে করেন দাকিন নায়কের মতো কোনো ওস্তাদ লাগবো না নিজে রিসার্চ করবে গবেষণা করবে বই পুস্তক পড়িয়া কোরআনের মুফাসরে কোরআন হয়ে যান আমার আল্লাহ বলেন নবীজি আমার কোরআনের এলেম ওহির এলেম এটা আমি আল্লাহর কুদরতি এলেম জাগতিক মানুষের জ্ঞান আর বিদ্যা নয় এটা ওহির জ্ঞান এই জ্ঞানের ব্যাখ্যা আপনি নবী পাইতে হলো আমি আল্লাহকে উস্তাদ মানতে হবে কেয়ামত পর্যন্ত এর দ্বারাই প্রমাণ হবে কোরআনের ব্যাখ্যা পৃথিবীর কোন মানুষ উস্তাদের কাছে শিক্ষা অর্জন করিয়া কেউ করতে পারে না কেউ করতে পারে না কেউ করতে পারে না জাকির নায়ক করতে পারে না জাকির নায়ক বলে আমি মাদ্রাসায় পড়ি নেই আমি মাওলানাও না আমি হইলাম ইসলামী স্কলার স্কলার মানে গবেষক নিজে নিজে পড়ছি নিজে নিজে বুঝছি যা বুঝলাম সেই অনুযায়ী আপনাদের সামনে ব্যক্ত করতেছি আমার আল্লাহ বলেন হে মাহবুব নবী কোরআন আমার কালাম আমি অবতীর্ণ করলাম আপনাকে আমি নিজে পড়াইলাম আপনার নিজে নিজে পড়িয়া তার নিজের আপনার মন মতো ব্যাখ্যা দিল আমি আল্লাহ মানি না আমি আল্লাহ ব্যাখ্যাও সুম্মা ইন্না আলাইনা বায়ানা কোরআনের ব্যাখ্যাও আমি শিখাবো আপনাকে আপনার সাহাবাকে এইভাবে কেয়ামত পর্যন্ত আপনার শিক্ষায় চলবে কামি মাদ্রাসার তরিকায় চলবে দেবন্দি মাদেশার তরিকায় চলবে সব বাদ দিয়া নিজে অনুবাদ পরে পরে কেউ কোরআনে ব্যাখ্যা করতে পারবে না ঠিক না ঠিক বলেন জাকির নাগায় মাথায় পড়ছে রসুলপুরের হুজুর মাথায় পড়ছেন কিনা হ্যাঁ আল্লাহ একবার মাঝায় পড়ছেন ওনার ওস্তাদ আছে না নাই জাকির নায়কের ওস্তাদ কোথায় আলে হাদিদের ওস্তাদ কোথায় নাই রসুলপুরের পিসাবুজুরের উস্তাদ ওস্তাদ হাটহাজারির হুজুর হাটহাজারির হুজুরের ওস্তাদ আল্লামা হোসেন আহমদ মাদানী সৈয়দ হোসেন আহমদ মাদানীর ওস্তাদ আল্লামা শেখুল হিন মাহমুদুল হাসান দেবন্দী শেখ হলেন মাহমুদ হাসানের উস্তাদ আল্লামা কাসেম নানতবি রশিদ আহমদ গঙ্গুই ওনাদের ওস্তাদ আল্লামা শাহ আব্দুল গনি মুজাদ্দি ওনার ওস্তাদ আল্লামা শাহ ইসাক দেলবি ওনার ওস্তাদ আল্লামা শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেলবি ওনার ওস্তাদ আল্লামা শাহ অলিউল্লাহ মহাদ্দেশে দেলবি শাহ অলিউল্লাহর ওস্তাদ মদিনা শরীফের রওদা পাকের সামনে বসা আবু তাহের কুর্দি রহমতুল্লাহ ওনার উস্তাদ আবু তাহের কুর্দির উস্তাদ ওনার আব্বা ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাই ওনার উস্তাদ আল্লামা শামসু আল্লামা আহমদ কোশাসি রহমতুল্লাহ আলাই ওনার উস্তাদ আল্লামা আব্দুল কুদ্দুস সান্নাবি রহমতুল্লাহ আলাই ওনার উস্তাদ শামসুদ্দিন রমলি রহমতুল্লাহ আলাই ওনার উস্তাদ ইবনে হাজার আসকালানি আহমদ জাকারিয়া সাইদুল আনসারি রহমতুল্লাহ আলাই ওনার উস্তাদ আল্লামা ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই ইবনু হাজার আসকালানির উস্তাদ ইব্রাহিম তান্নুকি রহমতুল্লাহ আলাই ইব্রাহিম তান্নুকির উস্তাদ শেখ আবু তালেবিল হাজার রহমতুল্লাহ আলাই আবু তালেবিল হাজ্জারের উস্তাদ হোসাইন জুবাইদি রহমতুল্লাহ আলাই ওনার উস্তাদ আব্দুল আউ্য়াল ঈসা হেরবি রহমতুল্লাহ আলাই ওনার উস্তাদ আব্দুর রহমান দাউদি রহমতুল্লাহ আলাই ওনার উস্তাদ আবদুল্লাহ সরাফসি রহমতুল্লাহ আলাই ওনার উস্তাদ আবু ইউসুফ ফেরবরি রহমতুল্লাহ আলাই ইমাম ফেরবরি উস্তাদ ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই বিশ্বের বিশ্বাসের উস্তাদের সূত্র দেয়া কোথায় গেল বুহারি ইমাম বুখারিকে জিজ্ঞাসা করেন হে ইমাম বুখারি বিশ্ববরণ্য আলেম আমির মোমিন ফিল হাদিস আপনার উস্তাদকে ইমাম বুখারি বলবেন আমার উস্তাদ ইমাম হোমায়দি আরো একশো জন আছে দেখছেন ইমাম হুমায়দিকে জিজ্ঞেস করেন আপনার উস্তাদকে তিনি বলবেন সুফিয়ান ওয়াই না সুফিয়ানে সাউরি ওনাদেরকে জিজ্ঞেস করলে আপনাদের উস্তাদকে তিনি বলেন ইব্রাহিমে তাইমি ইব্রাহিমে তাইমিকে জিজ্ঞেস করলে আপনার উস্তাদকে তিনি বলেন তাবেইন মধ্যে আবুল ওয়াক্কাসি লাইসি আবুল ওয়াক্কাসি লাইসি তিনি তাবেই যারা সাহাবা দেখেছেন ওনাকে জিজ্ঞেস করলে আপনার উস্তাদকে কোরআন হালিসের উস্তাদকে তিনি বলবেন আমার উস্তাদ এক লক্ষ চব্বিশ হাজার সাহাবাহিকরা সাহাবাহিকরামকে জিজ্ঞেস করেন হে নবী সাহাবিরা তোমাদের উস্তাদকে কে মোহাম্মদুর রসুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله মোহাম্মদ রসুল্লাহ সাহাবা একরামের উস্তাদ ঠিক আছে না নাই আমার নবীর উস্তাদকে জিবরেলের মাধ্যমে আল্লাহ জিবরেলের মাধ্যমে আল্লাহ তাহলে বোঝা যায় রসুলপুরের হুজুরের ওস্তাদ আছে ওস্তাদের সিরিয়াল ধারাবাহিকতা যাইতে যাইতে যাইতে যাইতে রসুল রসুল থেকে নিয়ে আল্লাহ এই জন্য এদেরকে বলা হয় আল্লাহ জাগে না কে জিজ্ঞেস করলে তোমার ওস্তাদের নাম কি হে বলবো একটা খ্রিস্টানের নাম আর একটা হিন্দুর নাম কারণ সে যে বোম্বাইতে যেখানে পড়াশোনা করছে ডাক্তারি পড়ছে একটা স্কুল ছিল হিন্দু স্কুল আর একটা স্কুল ছিল খ্রিস্টানের স্কুল এর সমস্ত শিক্ষক আগাগোড়া সব খ্রিস্টান সব হিন্দু তাই জাকির নায়কের শিক্ষকের মধ্যে পাওয়া গেলে খ্রিস্টান আর হিন্দু বাবা যায় রসুলপুরের পিসাবের মধ্যে পাওয়া গেলে আল্লাহ বাবা যায় মহাদারাম হাজরিন আজকে আসছি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ওয়াজ আজকে হবে না কারণ আমার ওয়াজ এই বিষয়বস্তু দুই আড়াই ঘন্টা লাগে আর পিসা বুজুরের সুন্নত একটা নিয়ম হইল সাড়ে দশটার পরে আর মাহবিল রাখা যাবে না যাতে শেষ রাত্রে আল্লাহর পাগলটা উঠিয়া জিকির আসকার করতে করতে আকাশ পাতাল কামাইতে পারে মৌলবি হারগজ না গোপতে তা না গোপতে মাওলানা মাওলানা হারগজ না গোপতে তা না গোপতে মুস্তফা মুস্তফা হারগজ না গোপতে তা না গোপতে জিব্রাইল জিব্রাইল হারগজ না গোপতে তা না গোপতে খিরদেগার কোন মৌলবীরা রসুলপুরের পীরের মুড়িদেরা কোন মাওলানা সাহেব নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না নিজের ওস্তাদ পীর সাহেবকে জিজ্ঞাসা করিয়া বলে পীর সাহেব হইল মাওলানা কোন মাওলানা দুনিয়ার বুকে আমি সহ কোন মাওলানা নিজের পক্ষ থেকে কথা বলে না হাদিসের সূত্রে রসুলের থেকে পাইয়া মুস্তফা সাল্লাম থেকে পাইয়া কথা বলে আর মোহাম্মদ রসুল নিজের পক্ষ থেকে কথা বলে না তিনি আল্লাহ থেকে পাইয়া বলে আমাদের হকানি তরিকতার সিলসিলা রসুল পর্যন্ত যাবে হারিসের সূত্র রসুল পর্যন্ত যাবে কোরআন হারিসের শিক্ষার সূত্র রসুল পর্যন্ত যাবে আমাদের আমলের সূত্র রসুল পর্যন্ত পৌঁছবে আমাদের কোন আমলের সূত্র যদি রসুল পর্যন্ত না পৌঁছে এই আমল বেদাত রসুল পর্যন্ত পৌঁছলেই সেই আমলেই শূন্য রসুল বলেন পিসা বুজুর খেলাফত পাইছেন আব্দুল খালেক মরদাবানী রহমতুল্লাহ ঠিক না বেঠিক এই ওনাদের সূত্রের কলব থেকে কলবের ভিতরে যে বেলায়েতের মকাম পাইছেন আল্লাহ আকবার এইটারও সূত্র আছে জাকির নায়ক তো এটাকে বিশ্বাসে করে না কোরআনে কয় এটা করতে হবে আর জাকির নায়ক তাসাউবার স্তরিক পীর মুরদিগি নাই আলে হাদিস কয় পীর মুরদিগি নাই আলে হাদিসটা হকানি পীর মুরদির কথা অস্বীকার করিয়া কোরআন শরীফের আয়াত ওয়াইজা কিহিম তাস্কিয়া নফস আত্মশুদ্ধির আয়াতকে অস্বীকার করেছে যারা কোরআন আয়াতকে অস্বীকার করে তারা মুসলমান তো হইতে পারে না তাই ইসলামী এসকর হওয়ার তো প্রশ্নই আসে না আমার বেলায়েতের মাকাম সূত্র ইনশাল্লাহ রসুল পর্যন্ত আসে কিতাবের মধ্যে আছে আপনারা পড়ছেন বাহারে এমদাদ বনরে হজরতে আব্দুর রহিম বাহারে এমদাদ বনরে হজরতে আব্দুর রহিম আব্দে বারি আব্দে হাদি আজদি মক্কি বলি হাম মোহাম্মদ আরে ও হাম আব্দে হক শেখ জালাল শামসদি তুরকু আলাউদ দি ভরি দে हम मोहम्मद यू मुहिबुल लाहु साहेबू सईद हम निजामुद्दीन जलालो अब्द कुद्दूस अहमदी बू एसाको हम बू ममसा दूहु बैरा नामुआर हम हुजैफा इब्ने अदहम हम हुजैले मुर्शिदी कुतब दीनु हम मुईनु दीनु उस्मानु शरीफ हम मौदूद बाबू यू सुब मोहम्मद عبد واحد ہم حسن بس ری علی فخر دی سید القونین ختم المرسلی বুসরা নবী আমাদের চার খানদানের খেলাফত এবং বেলায়েত ওলি হওয়া সব আধ্যাত্মিক জগতের এলেম আলী রাজি আল্লাহ হইয়া মহিনুদ্দিন চিস্তি হইয়া আব্দুল কাদের জিলানি হইয়া হজরতে আব্দুল আহাদ হইয়া হাসান বস্তি হইয়া আলীর মর্যাদা হইয়া মুহাম্মদ রসুল পর্যন্ত পৌঁছায় এই তরিকাকে যারা বাতিল বলবে তাস্কিয়াকে বাতিল বলবে হকানি ফিরমুরিদির ফিরমুরিদিকে বাতিল বলবে তারা নিজেরাই বাতিল কি বলেন কথা বলবো মহদরম হাজরিন কথা শোনার বোঝার চেষ্টা করেন হক পন্থীর পরিচয় হল কোরআনের সুরাই নিসার উনষাট নম্বর আয়াতের চারটা বিধান আছে চারটা বিধানকে একই সঙ্গে যারা মানে তারাই হলো আহালে হ তার ভিতরে একটার কথা বলছি আল্লাহকে অনুসরণ করো মুফাসিনে কেরাম বলেন ও দুনিয়ার মানুষ তোমরা তো আল্লাহকে পাবা না আল্লাহ তো নিরাকার আল্লাহর কাছে জিজ্ঞাসা করার তোমার কাছে অধিকার নাই শক্তি নাই সেই সামর্থ্য তোমার কাছে নাই তুমি আল্লাহকে কেমন করে অনুসরণ করবে মুবাসিন একরাম বলেন এই আয়াতের মধ্যে আতি উল্লাহ আল্লাহকে মানার অর্থ হইল কোরআন শরীফ মানতে হবে কোরআন শরীফের মানার অর্থ নিজের মনমতো কোরআন মানলে হবে না নবী এবং সাহাবায়ক রামের ব্যাখ্যা অনুপাতে কোরআন মানতে হবে তখনই আল্লাহ মানা হবে তাইলে হকপন্থী হওয়ার এক নম্বর পরিচয় হল কোরআনকে সঠিক ব্যাখ্যা অনুযায়ী মানা সঠিক ব্যাখ্যা বলতে সাহাবা একরামের ব্যাখ্যা অনুপাতে মানা বুঝছেন তো দুই নম্বর মনে থাকবে ওয়াজ তো শুনে শুনে জানগা স্মরণ থাকে না কিচ্ছু স্মরণ রাখবেন হকপন্থী হওয়ার এক নম্বর পরিচয় দলিল কি কোরআন শরীফকে সঠিক ব্যাখ্যা যেই ব্যাখ্যা আল্লাহ পাক রসুলকে দিয়েছিলেন আমার রসুল সাহাবাহামকে দিয়েছিলেন সেই ব্যাখ্যা অনুযায়ী কোরআন শরীফ মানা এটা হল পন্থী হওয়ার এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত আল্লাহ বলেন আতিউর রসুল কি বুঝেন নাই রসুলকে অনুসরণ কর রসুলকে অনুসরণ করা এর অর্থ কি আল্লাহ নবী দুনিয়াতে বিদায় হয়ে গেছেন প্রায় চোদ্দশো বছর অতিবাহিত হয়ে গেছে তাইলে আমরা বর্তমানে কোথায় পাবো নবীজিকে আল্লাহ বলে রসুলকে অনুকরণ করো রসুলে কেমন করে নামাজ পড়ে তুমি পড়ো রসুলে কেমন করে জিকির করে তুমি করো রসুল কেমন করি কোরআন তেলাবাদ করে তুমি সেইভাবে করো আল্লাহ তো বলছেন মুবাসিন বলছেন ও আতিউর রসুলের অর্থ হইল রসুল তো নাই আল্লাহ নবী বলেছেন আমি চলে যাচ্ছি আমি কোরআন এবং কোরআনের ব্যাখ্যা তেইশ সারা নবুয়তের লক্ষ লক্ষ হাদিস আমি উম্মতের সামনে রেখে গেলাম এই নবীর হাদিস সুন্নাত এটাকে মানার অর্থ হইল আমার নবীকে মানা হক হওয়ার শর্ত কয়টা চারটা এক নম্বরে কোরআন কোন ব্যাখ্যা অনুযায়ী সঠিক ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা কি রসুল বলছেন মা আনাই আলাইহি ও আসাবি আমার উম্মত তেহত্তর দলে বিভক্ত হবে বাহাত্তর দল জাহান নামে যাবে একমাত্র একটি দল জান্নাতে যাবে সাহাবা এখরাম বলছেন ইয়া রাসুল আল্লাহ এই বাহাত্তর দলের ভিতরে একটি দল জান্নাতে যাবে সেই দলের পরিচয় কি রসুল বলেন পরিচয় স্পষ্ট মা আনা আলাই হে আমার সুন্নতের উপরে যারা থাকবে ও আসহাবি আমার সাহাবা জমাতের উপরে যারা থাকবে যারা আমাকে মানবে আমার সাহাবাকে মানবে এরাই হলো আলে সুন্নত আমাকে মানলে আলে সুন্নত সাহাবাকেও মানলে ওয়াল জামাত তাই এই জামাতের পরিচয় হবে আলে সুন্নত ওয়াল জামাত এক নম্বরে মানতে হবে কাকে কোরআন সঠিক ব্যাখ্যা অনুপাতে দুই নম্বরে মানতে হবে হাদিস তাই না রসুলকে মানা অর্থ কি সুন্নতে রসুল মানা আমার ভাইরা বিরাট মজমা মনে চায় একটা কথা বলতাম মনে রাখতে পারবেন কিনা জানি না পারবেন পারবেন মনোযোগ আছে আমার দিকে আমার দেশের লা নিজকে আহলে হাদিস বলে কিনা বলে আহলে হাদিস মানে হাদিসওয়ালা তারা সব হাদিস মানে এই অর্থ না এই অর্থ না ইসলামের ইতিহাসে রসুলের যুগে সাহাবাদের যুগে তাবিনের যুগে তবে তাবিনের যুগে পৃথিবীর কোন মানুষ মহাবগতভাবে আলে হাদিস ছিল না আলে হাদিসটা বর্তমান যুগের নব্য আবিষ্কার কেন রসুলের হাদিস তো চারটা কথা হাদিস কাজ হাদিস সমর্থন হাদিস রসুল অবস্থান হাদিস সব হাদিস কি মানা যাবে মানা যায় রসুলের একটি অবস্থান হইল আল্লাহ নবী একটা হাদিস হইল রসুলাম একসঙ্গে নয় জন বিবি নিয়ে বিয়ে ঘর সংসার করছে কয়জন রসুলের বিবি কয়জন ছিল একসঙ্গে বুখারি শরীফের হাদিস বুখারি শরীফের হাদিস তিস ও ওয়াফি রেওয়ায়তিন এহদা আশারা এক হাদিসে আছে নয় জন বিবি আরেক বরণে আছে এগারো জন বিবি আমি জিজ্ঞাসা করি রে হাদিস কিনা হাদিস কিনা রসুলের আমলকে হাদিস বলে তো এটা রসুলের আমল কিনা অবস্থা কিনা হাদিস তো হাদিস যারা সব হাদিস মানে তাদেরকে আলে হাদিস বলা হবে আমি জিজ্ঞাসা করি দুনিয়ার কোন নবীর উম্মত দাবিদার হইয়া নয় জন বিবি চারজনের অধিক বিয়ে করতে পারবে হারাম তাইলে উম্মতের জন্য এই হাদিস মানা হারাম ঠিক না বেটিক বলেন এই হাদিস নবীর জন্য বৈশিষ্ট্য একমাত্র নবী মানবেন নবী মানছেন তাই এটা হাদিস হয়েছে এই হাদিস উম্মতের জন্য নয় উম্মতের জন্য নয় এটা নবীর জন্য স্পেশাল বুঝা গেল কিছু হাদিস এমন আছে নবীর জন্য স্পেশাল উম্মতে আমলে করতে পারে না তাই উম্মতের কোন জমাত নিজকে আলে হাদিসও বলতে পারে না দুই নম্বর রসুল্লাহ সাল্লাম তাহাজুদের নামাজ পড়ছেন সারা রাত আম্মা আসা বিশ্লেষ শোয়া এবার একটু শুইছেন ক্লান্ত হয়ে গেছেন তাহাজুদের পরে শোয়া শুইছেন যখন চোখ লাগে গেছে হুজুর ঘুমাইতেছেন নাক টেনে টেনে ঘুমাইতেছেন নাক টানে ঘুমাইলে ঘুম বাড়ি হয় কি না বাড়ি হয় কি না বাড়ি ঘুমে ঘুমাইতেছেন ঘুমের থেকে হঠাৎ করে উঠিয়া আজানের পূর্ব মুহূর্তে ফট করে উঠিয়া আবার নিয়ত বানছেন বিতিরের নামাজের বিতির পড়েন নাই এটা আমার নবীর ঘটনা বিতির নামাজের পরে আম্মা আশাকে হুজুর আপনার বিতির নামাজ হয়নি কেন কয়টা আপনি ঘুমাইছেন নাক ডেকে ডেকে আমি নিজের কানে শুনছি আপনি যখন ঘুমাইছেন ঘুমের দ্বারা আপনি বলছেন অজু নষ্ট হইয়া যায় অতএব আপনার অজু নষ্ট হইয়া গেছে অজু সার আপনি বিতির পড়ছেন নামাজ হয় নাই আমার নবী আম্মা আয়েশাকে বলে হে আয়েশা হে আয়েশা আমরা নবী রসুলগণ উম্মতের সমতুল্য না সব দিক দিয়া কিছু বিষয় আমাদের জন্য স্পেশাল আই নায়া তারামান ওয়াল কলবু ইয়াকসান নবী রসুলগন ঘুমাইলে কলব জাগ্রত থাকে অন্তর জাগ্রত থাকে চোখ বন্ধ হয় তাই আমাদের যত বড় গুম হোক না কেন যত বাড়ি গুম হোক না কেন অজু নষ্ট হয় না অজু নষ্ট হয় রসুল আর নবী যারা নয় উন্মতের অজু নষ্ট হয় বলেন তো কঠিন ঘুমানি ঘুমাইলে উজু যায় না ফট করে উড়িয়া জামাত আল্লাহ বলতে পারে এটা নবীর কাজ না উম্মতের নবীর জন্য স্পেশাল কিনা বর্তমান বোকার দল আলে হাদিসের দল তারা মসজিদের ভিতরে ঘুমায় নাক ডেকে ডেকে হাওয়া বায়ু বের হয় আর যখন জামাত কায়ে হতে চায় ফট করে উড়িয়া নিয়ত বাঁধে কি ভাই ঘুমাইলেন আবার নিয়ত বানছেন কেন বলে আল্লাহ নবী ঘুমাতে উড়িয়ে ওর নিয়ত বানছেন তাহলে কিছু হাদিস আছে নবী সারা কেউ মানতে বলেন বলেন বলেন পারে না সৌমে বেসাল বুখারি হাদিস সৌমে বেসাল কাকে বলে স্যারিও নাই ইফতারও নাই একদিন দুদিন তিন দিন লাগাতার কন্টিনিউ রোজা রাখতেছেন স্যারিও করেন না বলেন না ইফতারও করেন না আমার নবী রোজা রাখতেছে সাহাবা একরাম ইয়া রাসুল আল্লাহ আমাদের মনে চায় আপনার মতো রোজা রাখতে আমরাও খাওয়া দাওয়া করব না ইফতারও করব না স্যারিও করব না আল্লাহ নবী বলেন কাল নাক কেলে একবার ইনকার করিয়া বলতেছেন ক্ষুব্ধ হইয়া বলছেন আরে আইকুম মিসলি আমার মতো তোমরা নাকি আমার আল্লাহ আধ্যাত্মিক জগতে আমাকে খানা খাওয়ায় আমাকে পানি পান করায় তোমরা তো এরকম হও নাই তাই তোমাদের জন্য এই রোজা হারাম আমি রসুলের জন্য এই রোজা জায়েজ এই রোজার নাম কি সাওমে বেসাল লাগাতার কন্টিনিউ রোজা মাঝখানে ইফতারি নাই এটা আমার নবীর গণ্য করছেন এটা হাদিসে আছে না নাই হাদিসে আছে না নাই অজু ভালো করে ঘুমাইয়া রসুলদের নামাজ পড়লেন এটা হাদিসে আছে না নাই তাহলে আহলে হাদিস হইতে হলে এগুলা মানতে হবে ঠিক না বে ঠিক এগুলা মানা কচ্ছিন কালে উন্মতর পক্ষে সম্ভব না হারাম তাই নবীর কোন উম্মত নিজকে আলে হাদিস বলা হারাম বোঝার নাই কিছু আমার বন্ধুগণ আল্লাহর হাবিবের এক সময় আমল ছিল খানা খাইলে রুটি তরকারি দিয়া খানা খাইছেন যে বস্তু আগুনে পাকাইছে আগুনে পাকানো খানা খাওয়ার পর রসুল ইসলাম নতুন করি অজু না করিয়া নামাজ পড়তেন না এর অর্থ হল রসুলের রসুলের আমলে প্রমাণ করে পাকানো খাদ্য খাইয়া খাইলে মানুষের কি হয় অজু নষ্ট হয়ে যায় কথা বোঝেন নাই বোঝেন নাই কথা জাবির ইবনে আবদুল্লাহ হাদিস কেন আখরুল আমি মিন সাল্লাহ আলাইসাল্লাম তলকুর অজু মিম্মা মাসাতিন নার এটা রসুলের প্রথম যুগে এই আমল ছিল রসুলের ইন্তেকালের কয়েক বছর আগের থেকে রসুলের আমল পাল্টে গেছে এখন রসুলের বুনাগ্রস্ত খায় সুরি দিয়া কাটি কাটি হাত দিয়ে খায় আর আদান যখন হয় অজু করা ছাড়া ডাইরেক্ট মসজিদে গিয়ে ইমামতি করেন আগে অজু ভেঙ্গে যাইত এখন আমলে মনে হচ্ছে অজু ভাঙ্গে না তাহলে আগের হুকুমটা রহিত সেটা আর আমল করা যাবে না মানসুখ হইয়া গেছে রহিত হইয়া গেছে পরের আমল বলবৎ রয়েছে কিন্তু আগেরটাও হাদিস পরেরটাও হাদিস যদি আলে হাদিস হয় আগেরটাও মানতে হবে পরেরটাও মানতে হবে মনসুখ হাদিস রহিদ হাদিস মানা হারাম তাই কেউ আলে হাদিস হব হারাম বোঝেন নাই কিছু আমার বন্ধগান নামাজের ভিতরে নবী সাহাবারা কথা বলতেন প্রথম যুগে কথা বলা কি ছিল জায়েজ ছিল নামাজ পড়তেছে একজনে গিয়া সালাম দিছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হে বলে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ পড়তেছে সালামের জবাব দেয় ইসলামের প্রথম যুগে এটা ছিল আরো সুন্দর কাহিনী একটা আছে আল্লাহ আনহু তিনি একদিন মসজিদে আসছেন নামাজ জমাত ধরার জন্য দেখা গেল জমাত তো এক রাখাত দুই রেখাত হয়ে গেছে তো সেই যুগে প্রথমে শরীয়তের বিধান ছিল যদি কেউ নামাজ জমাতের তকবির উলা পায় নাই প্রথম রাখাত পায় নাই সেই ব্যক্তি মসজিদে আসিয়া একজন নামাজকে জিজ্ঞেস করে ভাই কাম কাম করাকাত হচ্ছে তো সে যে বলতো রাকাতান দুরাকাত হয়ে গেছে তাইলে কি করত প্রথমে একা একা দুরাকাত পরে নিতে হবে দুরাকাত পড়া শেষ হইলে ইমামের সঙ্গে যোগ হইতে হবে এই ছিল শরীয়তের বিধান বুঝেন নাই হঠাৎ মোয়াজ রাজি আল্লাহ তালা তাহলে বোঝা গেল নামাজের মধ্যে কথাবার্তা চলে কি চলে না হ্যাঁ হাতে মোয়াজ রাজি আল্লাহ তালানো আসলেন মসজিদে নবের ভিতরে আল্লাহর হাবিবির পিছনে নামাজ পড়তে দেখা গেল জামাত আরম্ভ হয়ে গেছে তিনি জানেন না কত রাখাত মোয়াজ আসিয়া কোন সাহাবায় কেরামকে জিজ্ঞাসা করিয়া নিজে ডাইরেক্ট জামাতের মধ্যে অংশগ্রহণ করলেন আল্লাহ আকবর যেমন আমরা বর্তমানে করি জমাত চলাকালে মসজিদে গিয়া সরাসরি জমাতে শুরু হয়ে যাব তাই না ছুটা নামাজ আগে পড়ব না মোয়াজ এই কাজটা করলেন জীবনের ইসলামের ইতিহাসে প্রথম সাহাবি প্রথম আমল হঠাৎ মোয়াজ এই কাজটা করলেন প্রথমে ডাইরেক্ট জমাতে শরীর হয়ে গেছে এখন দেখা যায় নামাজ দুই রেখাত আগে হয়ে গেছিল কারণ দুই রেখাত পরে রসুল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরে দিয়েছেন তার মানে হায় হায় দুই রেখাত তো আগে ছুটা এখন মুয়াজ কি করবেন নিজেই দাঁড়াইলেন কথাবার্তা না কইয়া দাঁড়াই গেলেন দাঁড়াইয়া এবার একা একা জামাতের পরে ওই ছুটা দুই রেখাত নামাজ আদায় করতেছেন আর সমস্ত সাহাবারা রসুল সহ বড় বড় চোখ দিয়া মোয়াজের দিকে তাকাই রয়েছে এটা কোন নামাজ কারণ এটা তো প্রথম নতুন আবিষ্কার আগে তো ছুটা নামাজগুলো আগেই পড়া হয়ে যাইত এটা কোন নামাজ মোয়াজ নামাজ শেষ করলেন সালাম ফিরাইলেন এরপরে রসুল ডাকছেন মোয়াজ তুমি কি কাজ করলে এটা হুজুর আপনার তরিকা হইল কোন ব্যক্তি যদি দেরিতে আসে সেই ব্যক্তি আগে ছোটা নামাজগুলো একা একা আদায় করতে হবে তারপরে আপনার জমাতে আসবে আবার সাহাবাককে জিজ্ঞাসা করবে নামাজের মধ্যে কথা বলতে হবে আমি মোয়াজ একটা ইস্তিহাদ গবেষণা করলাম আমি মসজিদের মধ্যে আসিয়া চিন্তা করলাম ছোটা নামাজগুলো পড়তে পড়তে যদি আমার নবীর নামাজ শেষ হইয়া যায় আর আমার নবী যদি আগামী নামাজটা পড়ার আগে তিনি দুনিয়ার থেকে ইন্তেকাল হইয়া যান তাহলে আমি নবীর পিছনে জমাতের সহিত নামাজ পড়তে পারলাম না কত বদকিসমত কিসমত আমার তাই আমি ছোটা নামাজ আগে বাগে না পড়িয়া সঙ্গে সঙ্গে আল্লাহ আকবর বলিয়া আপনার পিছনে আমি একটা করি ফেলেছি পরে বুঝতে পেরেছি দুই রাকাত নামাজ আমার রয়ে গেছে ওই দুই রাকাত আমি পরে পড়লাম আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম সাহাবা একরামকে ডাকিয়া কয় ও আমার সাহাবারা ইন্না মহাজান কাদ সান্নালাকুম সুন্নাতান ফাত্তাখিজুহা আমার মহাজ নতুন একটা সুন্নাত আবিষ্কার করেছে তোমরা সাহাবিরা কেয়ামত পর্যন্ত এই সুন্নতকে দড়ি রাখবে এটা আমি নবী সমর্থন করলাম কথা বলা যায় ছিল কিনা জায়েজ ছিল কিনা এই হাদিস বুহারিতে আসে না নাই আবার রসুল পরবর্তীতে আসলেন সাহাবাই কেরাম বলেন যখন কোরআনের আয়াত অবতীর্ণ হইল একাগ্রতার সঙ্গে চুপচাপ আল্লাহর সামনে দণ্ডদান হও এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে নুহিনা আনিল কালাম নামাজের মধ্যে কথাবার্তা নিষেধ করা দেওয়া হয়েছে তাই রসুল বলছেন ইন্নাহাদ কালামিন নাস এটা নামাজ তাসবিহ তাকবির তসবি সুবান আল্লাহ সুমাবিল আজিম এই ছাড়া অন্য কোন কথাবার্তা জায়েজ নাই এই বিধান আসার পরে প্রথম কথা বলার বিধান রহিত হইয়া গেছে কি হয়েছে ভাই তাইলে কালাম কথাবার্তা জায়েজ ছিল কিনা হাদিসে আছে তো বুখারিতে আছে তো মানা যাবে না কেন এই হুকুম বিধান রহিত হয়ে গেছে আমার ভাইরা কিছু শরীর হাদিস আছে যেগুলো নবী আল ইসলামের জন্য খাস উম্মতে আমল করতে পারে না আর কিছু হাদিস আছে যেগুলা নবী আল ইসলামে করছেন সাহাবারা করছেন এক জমানায় এটা রহিত হইয়া গেছে পরবর্তীতে এই হুকুম বলবৎ থাকে নাই প্রথম হুকুম প্রথম বিধান পরবর্তীতে পালনীয় নয় সেটাও হাদিস এটাও হাদিস বোঝা গেল বোঝা গেল রহিত যে হাদিস গুলা হয়ে গেছে তার উপরে উম্মত আমল করতে পারে না তাইলে হাদিসের আলে হাদিস হইলে সব হাদিস আমল করতে হয় যে হাদিস রহিত হয়ে গেছে তাও হাদিস আমল করতে হয় যেহেতু আমল করা সম্ভব না যা রহিত হয়ে গেছে তাই দুনিয়ার মধ্যে কোন নবীর উম্মত আলে হাদিস হওয়া সম্ভব না বুহারি শরীফ আমাদের দাকির নায়ক সাহেব এক লিখসারে বলে কয় মুসলমানরা চার মজাবে বিভক্ত হইয়া ইসলামের বড় ক্ষতি করছে ইসলামের ঐক্যের মধ্যে ফাটল ধরাইছে সাত দল কেউ হানবি কেউ সাহাবে কেউ মালে কেউ হাম্বলি আমার দৃষ্টিতে সমস্ত বিশ্বের মুসলমান এক দল হওয়া দরকার নো হানফি নো সাহাফি নো হাম্বলি নো মালিকি আমরা সবাই মুসলমান কারণ আমার নবী হানফিও ছিল না রসুল সাহাবিও ছিল না রসুল মালিকীয় ছিল না আমার নবী ছিলেন একমাত্র মুসলমান কার বক্তব্য আমার এক বন্ধু বলে বড় ঠিক ঠিক হইল কথাটা রসুল বলে মসজিদ আসেনি না মসজিদের গেট চারটা কয়টা চারটা গেট দক্ষিণের মুসল্লিরা দক্ষিণ গেটে ঢুকে পূর্বের মুসল্লিরা পূর্বের গেটে ঢুকে উত্তরের মুসল্লিরা উত্তর গেটে ঢুকে আবার কিছু কিছু মুসল্লি পশ্চিম সাইডে ইমামের সঙ্গে ঢুকে কয়টা হইল চারটা সব গেট চারটা চারদিক থেকে মানুষ আসিয়া গেট দিয়া ঢুকি যায় কোথায় আল্লাহর গড় মসজিদে এটা কি দলাদলি এটা কি ফাটাফাটি এটা কি বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি কোন দলাদলিটা কারণ কি টার্গেট যদি এক থাকে মসজিদ আল্লাহর ঘর আমি বিভিন্ন পথে আসব সব পথ আল্লাহর পথ আল্লাহর গড়ে যাওয়ার পথ এটা দলাদলিয়ার বিভক্তি না চাই রসুল্লাহ সাল্লাম শরীয়তের সমুদ্র এই সমুদ্রের জ্ঞান সাহাবাহ মাধ্যমে কিছু ইমাম আবু হানিফের কাছে আসছে আরেক লাইন ইমাম মালিকের কাছে আসছে আরেক লাইন সাবির কাছে আসছে আরেক লাইন ইমাম আহমদ বিন হাম্বলের কাছে আসছে তাই ইমামে আবু হানিভা ওনার লাইনে ইবনে মসুদ সাহাবা ইকরামের মাধ্যমে রসুল পর্যন্ত পৌঁছেছেন ইমাম মালেক রসুল পর্যন্ত পৌঁছেছেন ইমাম সাবি রসুল পর্যন্ত পৌঁছেছেন আহমদ বিন হাম্বল রসুল পর্যন্ত পৌঁছেছেন সমস্ত ইমামের টার্গেট কোরআনার হাদিস আল্লাহ রসুল যেমন মসজিদ তাই চার মজাব বিভক্তি না চার মজাব দলাদলি না যারা চার মজাবকে দলাদলি বলে তারাই হল ইসলামের দুশ্মন এটা দলাদলি দলাদলি আবার দল করছেন চারিকেটে মসজিদে গেছেন যে হ্যাঁ শিয়াদের মসজিদ একটা কাদিয়ানিদের মসজিদ আর একটা ঠিক না বেঠিক বলেন আবার দেওয়ানবাগি আটটসি সুরেশ্বরী চন্দ্রপুরী মাইজবান্ডারি এদের বাবাও একটা কেবলা এদের কাবা আর একটা ঠিক না বেঠিক অতএব এটা হলো ফাটাফাটি দলাদলি হানাফি সাহাফি মালিকি হাম্বলি সব আহলে সন্ন্যতওয়াল জামাত সব হকানি দল সব কোরআন সুনা শরীফ ব্যাখ্যা এটা দলাদলি নয় কাদিয়ারি হওয়া দলাদলি আলে হাদিস হওয়া দলাদলি জাকির নায়কের বক্ত হওয়া দলাদলি এবং বন্ডবীরের মুরিদ হওয়া দলাদলি সিয়া হওয়া দলাদলি খ্রিস্টান হওয়া এটার নাম দলাদলি বুঝেন নাই কথাটা জাগির নায়ক বলে মুসলমানের কোরআন আর একমাত্র সই হাদিস অর্থাৎ বুহারি ছাড়া আর কিছু মানা প্রয়োজন নাই আমি জিজ্ঞাসা করি জাকির নায়ক সাহেব বুখারি যদি পুরাই আপনি মানেন বুখারি শরীফ মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম জীবনের এক সময় পথে যাওয়ার পক্ষালে সাহাবা একরামকে রাস্তায় রাখিয়া রাস্তা থেকে সরে গিয়া তিনি এস্তেঞ্জা করার প্রয়োজন নেই গিয়েছিলেন বসার স্থান পায় নাই হাঁটুর মধ্যে ব্যথা ছিল বসতেও মহা কষ্ট ডানে বামে কোনো লোক ছিল না পর্দা লঙ্ঘন হচ্ছিল না তো নবীর ইসলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবনে একবার পেশাব করেছেন এটা বুখারি শরীফের হাদিস কোথাকার হাদিস কথা বুঝেন নাই মনে হয় রসুলে একবার দাঁড়িয়ে পেশাব করেছিলেন এটা কোথাকার হাদিস জাকির নায়ক বলে বুখারি মানতে হবে আর কিছু না মানলেও চলবে তাই না কিন্তু দেখেন পুরা বুখারি শরীফের ভিতরে কোন এক জায়গায় নবী ইসলাম বসি বসি আজীবন পেশাব করেছেন এই হাদিসটা বুখারি শরীফে না বোঝেন না বুখারি শরীফে বসি পেশাব করার হাদিস নাই এটা অন্য হাদিসে আছে আবুদাউ শরীফে তিরমিজি শরীফের মধ্যে আছে আম্মা এসা বলছেন মান হাদ্দাসাকুম আনান নবী আসলাম كان يبول قائما যদি কেউ বলে রসুলের সুন্নত ছিল তরিকা ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা কখনো মানতে পারবে না এটা মারাত্মক মিথ্যা কথা আমার নবী সবসময় বসে বসে পেশাব করছেন এটা আবুদাউদের মধ্যে আছে বুখারির মধ্যে নাই বুখারি শরীর মধ্যে আছে রসুল একবার দাঁড়াইয়া পেশাব করছেন তাহলে জাকির নায়কের ফতোয়া মানলে জাকির নায়ক সহ সমস্ত আলে দেয়া দাঁড়াই দাঁড়াই পেশাব করতে হবে করেনি তারা দাঁড়ায় দাঁড়াই করতে পারে কিন্তু অনেক সময় বসি বসি করে ঠিক না বেঠিক কারণ জানে বাংলার মুসলমান যদি দেখে এক মালানা সাহ এক আলে হাদিস ইসলাম প্রচারক সে দাঁড়াই দাঁড়ায় পেশাব করতেছে আর কিছু পাক আর না পাক জুতা হাতে উঠবে উঠিয়া পিছন থেকে জুতা মারা শুরু করবে ঠিক না বেঠিক করে কারণ খ্রিস্টান মার্কা আমল মুসলমানে করবে কেন খ্রিস্টানদের চরিত্র দাঁড়াই পেশাব করা তুমি করবে কেন এই কথা বলবে এই বয়ে আলে হাদিসটা দাঁড়াইয়া পেশাব করে না কিন্তু তাদের উক্তি অনুযায়ী বুহারি মানলে দাঁড়াই পেশাব করাই সুন্নত হয় তাই হত বয়ে দাঁড়াইতে পারতেছে না এই জন্য আমি বলি আমার বয়ানের মধ্যে বলি যদি কোনো আহলে হাজিকে পাওয়া যায় আপনার মসজিদে আসিয়া বসি বসি পেশাব করতেছে তাকে কান্দরিয়া দাঁড় করাই দিবেন তোমার বুখারির মধ্যে দাঁড়াইয়া পেশাব করার কথা আছে বসি করার নাই রাজি আছেননি যে কান্দরিয়া দাঁড় করা দিতে পারেন এইবার যদি দাঁড়ায় দাঁড়ায় যেন পেশাব করে এবার তার কথা শোনা যাবে কারণ সত্যি সে আলে হাদিস দাবি করতেছে দাঁড়ায় পেশাব করলো কেন ঠিক না বেটি বলেন বোহারি শরীফের হাদিস রসুল্লাহ সাল্লাম হয়তো আনসকে জিজ্ঞাসা করিল হে আনস মোহাম্মদ রসুল সাল্লাহ আলী জুতা পরিধান করিয়া কি নামাজ পড়েছিলেন হয়তো আনস বলেন কালা নাম আনাস বলেন হ্যাঁ আল্লাহ নবী জুতা পরিধান করিও নামাজ পড়েছেন এই পুরা বুখারি শরীফ তিরিশ পাড়ার মধ্যে সাত নয় হাজার হাদিস আছে শুধুমাত্র জুতা পরিধান করেই নামাজ পড়ার এই হাদিসটা আছে জুতা খুলিয়া নামাজ পড়ার হাদিস বুখারি শরীফে নাই বলেন বুখারি শরীফে কি নাই জুতা খুলিয়া নামাজ পড়ার হাদিস নাই বুঝলেন কিন্তু জুতা খুলিয়া নামাজ পড়ার হাদিস অন্য কিতাবে আছে বুখারিতে নাই কথা বুঝতে পারছেন যারা বুখারি বুখারি বলে তাদেরকে বলেন তোমার বুখারির মধ্যে আছে জুতা পরিধান করিয়া নামাজ পড়া তোমরা আমাদের মসজিদে জুতা খুলিয়ে আসলা কেন এক নম্বর বুখারি অমান্য তোমরা করলা যদি বুখারি মানো আবার আমলে অমান্য করো তোমরা মুনাফেক কথার কাজে মিল নাই গেট আউট মসজিদ থেকে বের হয়ে যাও পারা যাইব না আল্লাহর অলিদের মোহাব্বত হকানিয়তের মোহাব্বত অন্তরে থাকলে পারা যাওয়ার কথা আমার ভাইরা এই সমস্ত অজ্ঞদের ব্যাপারে কথা আমার অনেক সারা রাত বললে শেষ হবে না কথা হইল আমি যেটা বুঝাতে চাইলাম হক পন্থী হইতে হইলে এক নম্বর শর্ত কি কোরআন সঠিক ব্যাখ্যা অনুযায়ী মানতে হবে দুই নম্বর শর্ত কি হাদিস নয় রসুলের সুন্নত মানতে হবে বলেন সোহান হাদিস মানতে হবে না সুন্নত কারণ হাদিস তো কিছু পাই আমার নবীর জন্য খাস উম্মতে মানতে পারে না হাদিস কিছু পাই রসুলে করেছিলেন এটা রহিত হয়ে গেছে এটা এখন আর মানা জায়েজ নাই কথা এখন বলা জায়েজ নাই আগে জায়েজ ছিল এটাও আমল করা যাবে না তাহলে এই হাদিস মনসুখ রহিত আমল করা যায় না আবার দাঁড়িয়ে পেশাব করা নবীর আসলামের একটা বিশেষ মাসলা বুঝানোর জন্য দাঁড়িয়ে পেশাব করছিলেন সেই মাসলাটাও আপনাকে বলে দিই আমার নবী বলেন আমি তো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আমি উম্মদের আদর্শ আমার উম্মদ যারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তারা বসি বসি পেশাব করবে আমি সারা জীবন বসি পেশাব করেছি আমার বসি পেশাব করাটা আমার সুস্থ উম্মতের জন্য আমি আদর্শ হয়ে গেলাম আর জীবনে একবার কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা তাই আমি দাঁড়িয়ে পেশাব করিয়া যে সমস্ত আমার উম্মত অসুস্থ হাসপাতালে মাদায় অপারেশন হাঁটুতে অপারেশন ডাক্তার সাহেব বলছেন ছয় মাস আপনি বসতে পারবেন না হাই কমান্ড ব্যবহার করতে হবে বা দাঁড়িয়ে ভেজাব করতে হবে পায়খানা করতে হবে এই অর্ডার ডাক্তার সাহেবে যে অসুস্থ ব্যক্তিদেরকে দিয়েছেন সেই অসুস্থ ব্যক্তিরা এরাও তো আমার উন্মত তাদের জন্য আমি মডেল হইতে হবে আদর্শ হইতে হবে তাই অসুস্থ ব্যক্তির জন্য আদর্শ হিসাবে আমি জীবনে একবার দাঁড়িয়ে ফেসাব করিয়া এদের জন্য আদর্শ হইলাম কথা বুঝতে আসে আসে নাই শুধু এক প্রকারের হাদিস আছে রসুল সুন্নত হিসাবে মানছেন সাহাবারা মানছেন আমরা মানি হাদিস চার প্রকার মনে রাখবেন কয় প্রকার প্রথম রকমের হাদিস যে হাদিস নবীর সাথে বৈশিষ্ট্য উম্মতে আমল করতে পারে না দুই নম্বর হাদিস যেটা নাকি রহিত হয়ে গেছে পরবর্তীতে আর এটা আমল চলবে না তিন নম্বর হাদিস রসুল বিশেষ কোনো কারণে করেছেন সুন্নত অনুযায়ী করেন নাই যেমন দাঁড়িয়ে পেশাব করা জুতা পরিধান করিয়া নামাজ পড়া এগুলো উম্মতের জন্য সুন্নত নয় ঠেকায় পড়লে করার জন্য এই তিন প্রকারের হাদিস শুধুমাত্র হাদিস আমল করা যাবে না সাহাবারা আমল করেন নাই তাই এই সমস্ত হাদিস মানা যাবে না বরং যে হাদিসগুলো এই তিন প্রকারের নয় এগুলা সুন্নত এগুলা আমল করা যাবে তাই আমরা বলি সুন্নত হইল আমলযোগ্য হাদিস আমলযোগ্য না তাই নবীর উম্মত আলে সুন্নত হইতে পারে আলে হাদিস হইতে পারে না রসুল বলছেন আলে সুন্নত হও আলাইকুম বে সুন্নাথি না হাদিস তোমরা আমার সুন্নত ধরো না হাদিস ধরো রসুল হাদিস কথা বলছে না সুন্নত আলাই কমবে সুন্নাতি আমার সুন্নত ধরো তারাক তুফিকুম আমরাইন মা কি বলেন আমার বাইরা সুন্নত রসুল না হাদিসে রসুল মান তামাশাগা বেসুন্নাতি এন্দা ভাসাদে উম্মাতি ফালাহু আজরু মিয়াতে শহীদ সুন্নতের কথা বলছেন না হাদিসের কথা বলছেন মোয়াজ একটু আগে ঘটনা শুনে আইলাম আল্লাহ নবী বলেন ইন্না মোয়াজান কাজ সান্নালাকুম সুন্নাতান ফাত্তাকে জুহা আমার মোয়াজ একটা সুন্নত আদর্শ কায়েম করেছেন তোমরা আমার উম্মতেরা কেমন পর্যন্ত এই সুন্নতকে দড়িয়ে রাখো একটি জায়গাতে লক্ষ লক্ষ হাদিসের ভান্ডারে কোনো এক জায়গায় পাওয়া যাবে না আমার নবী বলছেন ও আমার উম্মত হাদিস ধরো এক জায়গায় পাওয়া যাবে না এই জায়গায় জায়গায় রসুল বলছেন আমার সুন্নত ধরো এই কথা রসুলে বলছেন বোঝা গেল হাদিস ধরার কথা যখন বলেন নাই আলে হাদিস নিজকে পরিচয় দেওয়ার কোনো অবকাশ নাই বলেন হাফপন্থী হওয়ার শর্ত কয়টা চারটা কয়টা বয়ান হইল দুইটা বয়ান হইল আতি উল্লাহ কোরআন মানো আতি রসুল সুন্না মানো ঠিক আছে হাদিস না সুন্না মানো এবার আল্লাহ কয় হকপন্থী হইতে বলে তিন নম্বর আর একটা শর্ত আছে ওয়া উলিল আমরে মিনকুম কোরআন হাদিসে যেই সমস্ত জাতির বিষয় সমস্যা স্পষ্ট আল্লাহ কোরআনে বলে নাই স্পষ্ট রসুলে হাদিসে বলে নাই সেই সমস্ত বিষয়ে তোমরা বড় বড় গবেষক বড় বড় মুস্তাহেদ বড় বড় গবেষক সাহাবি আবদুল্লা ইবনে মাসুদের মতো ওমর ইবনে খাতাবের মতো ইবনে আব্বাসের মতো মোয়াজ ইবনে জবলের মতো আব্দুল ইবনে মাসুদের মতো আল্লাহ আম্মা আয়েশার মতো বড় বড় গবেষক সাহাবাদের যুগও ছিল সাহাবার পরেও আবু হানিফা আসছে মালেক আসছে সাহাবি আসছে আহমদ বিন হাম্বল আসছেন এরা হলেন বড় বড় গবেষক কোরআন হারিসের আলেম এই সমস্ত গবেষকরা কোরআন সুন্নাতে যা স্পষ্ট খুলে বিধান বয়ান করা হয় নাই সেই ক্ষেত্রে কোরআন সুন্নার তল দেশে ডুবিয়া সেখান থেকে তারা মাসলা গবেষণা করবে উদ্ভাবন করবে উদ্ভাবন করিয়া জাতির সমস্যার সমাধান দেবে অর্থাৎ ইতিহাস করবে গবেষণা করবে গবেষণা করিয়া সিদ্ধান্ত তারা নিবে এই গবেষকদের সিদ্ধান্ত ঐক্যমত হইলে সেটা মানা হইল তিন নম্বর হকানি হওয়ার শর্ত কথা আমার বুঝেন নাই কোরআন হাদিসের সব বিষয় স্পষ্ট আছে এই মাইক দেখেন মাইকে আওয়াজ হয় কিনা হ্যাঁ এই মাইকে ওয়াজ করতেছেন করছে কিনা পিসাউদের বলছেন কিনা পিসাউদের কাছে যান যাইয়া জিজ্ঞাসা করেন হুজুর আপনি যে মাইকে আজকে ওয়াজ করলেন মাইকে ওয়াজ করা মাইকে নামাজ পড়ানো জাহেজ বলে কোরআন শরীফের কোন হাতে আছে আড়াই লক্ষ হাদিসের কোন হাদিসে আছে আছে মাইক ছিল ওই যুগে <laughs> এই জাকির নায়ক সাহেব পিস টিভি খুলছে টিভি সেন্টারে দাঁড়ায়া গ্যালারিতে নারী পুরুষ সমান অধিকারে বক্তব্য রাখে তাকে জিজ্ঞাস করা হোক তুমি যে পিস টিভিতে দাঁড়ায়া বক্তৃতা রাখতেছ টিভি ব্যবহার করা ইসলাম প্রচারের জন্য এটা কোরআন শরীফের ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াতের কোন আয়াতে আছে লক্ষ লক্ষ রসুলের হাদিসের কোন হাদিসে পাইছ কেয়ামত পর্যন্ত এই জবাব দিতে পারবে ঠিক না বেঠিক বলেন মোবাইল ব্যবহার করেন কিনা ইন্টারনেট ব্যবহার করেন কিনা ফেসবুক ব্যবহার করেন কিনা কম্পিউটার ব্যবহার করেন কিনা আল্লাহ আকবর অত্যাধুনিক কত কিছু আমরা ব্যবহার করি এইগুলা ব্যবহার করা জায়েজ নাকি না জায়েজ টেস্ট টিউবে সন্তান হয় হয় কি হয় না টেস্ট টিউবে সন্তান বুঝেন স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে কোনো অসুবিধার কারণে সন্তান গর্বে আসে না আজকে সায়েন্স চিকিৎসা বিজ্ঞান বড় উন্নতি করিয়া স্বামীর বীর্য স্ত্রীর বীর্য লইয়া কায়দা করে মেশিনের সাহায্যে কিছুদিন রাখিয়া এরপরে কোন নারীর পেটে বা বিবির পেটের মধ্যে আবার ইঞ্জেকশন দিয়ে ঢুকাই দেয় এই বাচ্চা পালতে পালতে পরে জন্ম লাভ করে এই টেস্ট টিউবের মাধ্যমে যে সন্তান দুনিয়াতে আসে এই সন্তানটা বাপের সন্তান কিনা সে বাপের সন্তান হবে কিনা বাপ মারা গেলে সে তর্কা পাবে কিনা এই বাচ্চার বাপ ওই পুরুষকে বলা যাবে কিনা এই নিয়ে প্রশ্ন করলে পৃথিবীর কোন মায়ের সন্তান নাই কোরআন থেকে প্রমাণ করতে পৃথিবীর কোন মায়ের সন্তান নাই হারিস থেকে প্রমাণ করতে অবশ্যই এই সমস্ত ব্যাপারে মজহাবের ইমামগণের এস্তিয়াত মানতেই হবে এস্তিয়াত আর মজাব না মানিয়া এই সমস্ত প্রশ্নের কোন মায়ের সন্তান জবাব দিতে পারবে না পারবে আল্লাহ বলে এই জন্য আমি মুস্তাহেদগণের ইস্তেহাদ মজাহকে কোরআন শরীফের সুরাই নিসার উনষাট নম্বর আয়াতে উলিল আমরি মিনকুম বলিয়া ব্যক্ত করেছি ও আমার বন্দারা কোরআন মানবা কোরআনে স্পষ্ট পাইলে আর কিচ্ছুর দরকার নাই কোরআন স্পষ্ট নাই আমার নবীর হাদিস মানবা সুন্না মানবা সুন্নার মধ্যে জোয়াব পালি স্পষ্ট আর কিছু মানার দরকার নাই আবু হানিবামকে মানার দরকার নাই কোরআন হাদিসে যা স্পষ্ট পাওয়া যাবে না ওই ব্যাপারে তোমরা কিন্তু আর উপায় নাই তখন আমি রসুল আল্লাহ কিছু বলবো না উহি বন্ধ আমার নবীও দুনিয়াতে থাকবে না তখন নবীর উম্মদ সাহাবা সাহাবাদের সাগরিত তাবিন তাবিনের সাগরের তবে তাবিন এই সমস্ত যুগের বিখ্যাত কেরাম কোরআন সুন্নার আলোকে যেই সমস্যার সমাধান গবেষণা করিয়া সিদ্ধান্ত নিবেন সেইটাই মানলে কোরআন সুন্না মানা হয় আরেক ভাষায় মজাব মানলে কোরআন সুন্না মানা হয় মজাব মানার কথা কোথায় আছে সুরাই নিসা উনষাট নম্বর আয়াতে ইয়া আইয়ুল্লাহ আমানু আতিউল্লাহ এক আতি রসুল দুই ওয়া উলিল আমরি মিনকুম তিন উল আমরি মিনকুম মানে বড় বড় গবেষকক্ষণ গবেষণা করিয়া যা একমত হবেন এটা ওনার মত তো এই মত সিদ্ধান্ত অনুযায়ী অন্যরা আমল করবেন সোভান আল্লাহ বলেন এটাকে মানতে হবে সব গবেষকের সিদ্ধান্ত যদি একমত হইয়া যায় এটার নাম ইজমা উরুল আমর মানে ইজমা মানতে হবে ফাইন তানা আজাতুন চার নম্বর শর্ত যদি গবেষকগণ গবেষণা করতে গিয়া দ্বিমত পোষণ করে কেউ কেউ অভিযান করবা কেউ কেউ করতে পারবা না কেউ কয় জোরে আমিন বলবা কেউ কেউ আমিন বলবা না কেউ বলে ফাতিয়া পড়বা ইমামের পিছনে কেউ বলবে পড়বা না বিভিন্ন মতামত হইতে পারে এখন যারা এই সমস্ত মত দিবে গবেষক মুস্তাহেদ যেই কোনো এক মুস্তাহেদের মত সেটা ওই ইমামের পথ ইমামের পথের অপর নাম আরবিতে মজহাব সেটা হলো ওই ইমামের মজাব সেই ইমামের মজাব যারা মানি চলবে এটাও হকানি হওয়ার চার নম্বর শর্ত বলেন দেখি কোরআনের কোন আয়াত সুরাই নিসার উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলেন কোরআন এক নম্বর দলিল হাদিস আর এক নম্বর দলিল শুননা তিন নম্বর ইসমা উম্মতের ঐক্যমত ছয় নম্বর উম্মতের মুস্তাহেদগণের গবেষণামূলক সিদ্ধান্ত মতামত যাকে বলা হয় মজাব এগুলো শরীয়তের দলিল তাই এই চারটা যারা মানবে তারা আলে হক হক পন্থী যারা কেয়াস মানবে না মজাব মানবে না তারা কোরআনের অর্ধেক মানার দাবি করে আর অর্ধেক অমান্য করে যারা কোরআন মানে না অর্ধেক মানে না তারা মুসলমান হইতে পারে না বুঝেন না কিছু কথা বুঝতে পারছেন বুঝে আসে কথা আমার বন্ধুরা এবার তারা বলে মজাব যদি মানতে হয় কোরআনে বলছে তাইলে আমরা মজাব আবু হানিবারটা মানব না স্বাভাবিকটা মানব না এরা আশি বছর আশি হিজড়িতে আবু হানিবার জন্ম দেড়শো হিজড়িতে ওনার অভাব মারা গেলেন তাহলে আশি আবু হানিবার জন্মের আশি বছর পূর্বে পর্যন্ত মুসলমানরা কোন মজাবে মানে নাই তাইলে মজাব মানা যদি কোরআনের নির্দেশ হইত তাহলে ওরা মজাব মানল না কেন আবু হানিবা আসিয়া মজাব আবিষ্কার করল কেন তাই পরবর্তী আবিষ্কৃত মজাব মানা যাবে না মজাব মানা জরুরি না জরুরি হইলে সাহাবারা মানতেন এটা মহা বড় অজ্ঞতা জোরে বলেন এটা কি জোরে কম অজ্ঞতা কিনা প্রমাণ বলবো প্রমাণ সময় কতক্ষণ আছে মহতরম হাজরিন খুব মনোযোগ সহকারে কথা বলি শুনবেন আমার ভাইরা আল্লাহ কোরআনে বলছে উলিল আমরে মিনকুম ফাইন তুম অর্থাৎ মুস্তাহেদ গবেষকদের গবেষণা মজাব ঐক্যম সব মানতে হবে এটা কোরআন হাদিসের পরে বুঝলেন নাই আল্লাহ যখন বলছেন সাহাবারা এই মাজাব বানায় নাই মানেন নাই এই কথা কি সত্য হইতে পারে আপনাদের কি বিশ্বাস তার প্রমাণ দেখেন প্রমাণ হইল নবী আল ইসলামের সাহাবা ছিলেন এক লক্ষ চব্বিশ হাজার কম বেশ কত বলেন এক লক্ষ চব্বিশ হাজার সাহাবা একরামের মধ্যে ইবনুল কাইম জৌজিয়া ইবনে তাইমিয়া সাগরী এই আহলে হারিদের গুরু তবে বড় আলেম ইবনে কাইম এলামুল মুআকাইন নামক কিতাবে লিখেছেন মুহাম্মদ রসুলের সাহাবাদের ভিতরে একশত তিরিশ জনের ঊর্ধ্বে সাহাবি ছিলেন যারা বড় বড় মুস্তাহেদার ফকি কোরআন সন্ন্যার গভীরে সমুদ্রে ডুব দিয়া তারা সেখান থেকে কোরআন হারিসে যা স্পষ্ট নাই ওই সমস্ত বিষয়ে ইস্তেমবাদ উদ্ভাবন করিয়া কোরআন সুন্না থেকে সিদ্ধান্ত দিতেন আর বাকি সাহাবারা তাদের সিদ্ধান্ত মেনে নিতেন বলেন তাইলে দেখা যায় নবী সাহাবির মধ্যে মজহাবের ইমাম ছিলেন কতজন একশত পঁয়ত্রিশ জন আর একশত পঁয়ত্রিশ বাদ দিলে এক লক্ষ চব্বিশ হাজারের ভিতরে বাকি সব সাহাবা মজাব মানতেন একশত পঁয়ত্রিশ জন সাহাবা নিজেরা মজাব গঠন করেছে আবু হানিবা মজাব বানায় নাই ইমাম মালিক মজাব বানায় নাই সাহাবিরা মজাব বানায় নাই সাহাবায়কের আমরা মজাব বানাইছেন আল্লাহ নবী সমর্থন করছেন অনুমোদন দিয়েছেন নবীর সামনে মজাব হয়েছে প্রমাণ চাইবেন জানি এত কথা আপনাদের মনে থাকবে কিনা প্রমাণ হইল মোয়াজ যে মোয়াজের কথা একটু আগে বললাম মনে আছে ওই নামাজে আসিয়া রসুলের সঙ্গে জমা ধরছেন মোয়াজকে রসুল বলেন হে মহাজ ইয়ামানের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা ইসলাম গ্রহণ করার দায়ী নেই তোমাকে আমি আমিরে দাওয়াত তবলিক বানাইয়া পাঠাতে চাই যাও তবে মহাজ যাওয়ার আগে আমার প্রশ্নের উত্তর দিয়া যাও কহুদুর বলেন কবে মোয়াজ তুমি ইয়ামানে যাচ্ছ আমার প্রতিনিধি হইয়া মদিনার ইয়ামান অনেক দূরবর্তী কিনা মোবাইলের ব্যবস্থা ছিল সে যুগে টেলিফোনের তাইলে কি করলেন মোয়াজ ইয়ামানের মুসলমানরা এমন কোন বিষয়ে মাস্টার জিজ্ঞাসা করলে তুমি মাস্টার জবাব কিভাবে দিবা আমাকে বলে যাও ইয়া মোয়াজ এর আরাদ এলাকা আমরুন ফাঁকা ইফা তাকজি মোয়াজ বলেন আগজি বি কিতাবিল্লা মোয়াজ কি বলছেন আমি ইয়া রসুল্লাহ কোরআন শরীফ খুলব কোরআন পড়িয়া কোরআনে স্পষ্ট পাইলে সেই অনুযায়ী জাতির সমস্যার সমাধান দিয়ে দেব সোবান আল্লাহ করুন এবার রসুল জিজ্ঞাসা করেন হে মহাজ হে মহাজ কোরআনে সবকিছু পাইবা না এমন প্রশ্ন করল যে প্রশ্নের উত্তর কোরআনে নাই স্পষ্ট নাই তুমি পাইবা না তখন তুমি কি করবা মোয়াজ বললেন আহ বেসুন্নতে ইল্লাহ হে আল্লাহর হাবি কোরআনে না পাইলে হাদিস সুন্নার মধ্যে দেখিয়া হাদিসে দেখিয়া সেখান থেকে আমি জবাব দিয়ে দেব সোবান আল্লাহ এবার শোনার বিষয় আল্লাহ নবী মোয়াজকে বলেন হে মোয়াজ ফাইলাম তাজিদ ফি কিতাবিল্লাহ ওয়ালা ফি সুন্নতে ইল্লাহ হে মোয়াজ সমস্যার সমাধান যদি কোরআনীয় না পাও হাদিসিও না পাও তাইলে কই যাইবা কও বুঝলেন বুঝছেন কথাটা তো নবীর মুখে উচ্চারণ হইল জাতির এমন সমস্যা আছে যে সমস্যার সমাধান কোরআনও পাওয়া যাবে না স্পষ্ট সুন্নার মধ্যে পাওয়া যাবে না স্পষ্ট তাইলে মোয়াজ তুমি কি করবা হজর মোয়াজ বলেন হুজুর আমি তখন ইস্তেহাত করব গবেষণা করব আজ তাহিদু বিরাই ওয়ালা আলু আমি ত্রুটি করব না কোরআন হারিসের তল দেশে সমুদ্রে ডুব দেব সেখান থেকে এলেম দিয়া আমি গবেষণা করে মাস্তা উদ্ভাবন করে ইয়মনবাসীর প্রশ্নের জবাব দিয়ে দেব এটার নাম ইস্তেহাদ এটার নাম কি ইস্তেহাদ মহাজ ইস্তেহাদ করিয়া জবাব দিবেন ইস্তেহাদ করিয়া কোরআন সোনার আলোকে যে সিদ্ধান্ত নিবেন এটা মোয়াদের সিদ্ধান্ত মোয়াদের সিদ্ধান্তকে বলা হয় মোয়াদের পথ পথের নাম হইল মাঝহাব তাইলে এটা মোয়াজের মাঝহাব আমার ভাইরা মক্কা শরীফে আব্দুল ইবনে আব্বাসের মজাব চলত মক্কার মুসলমানরা আব্দুল ইবনে আব্বাসকে আব্বাসের মজাব মানিয়ে চলত মদিনার মুসলমানরা পায় জাহিদ ইবনে সাবেতের মজাব উপরে চলতেন আর ইয়মনের মুসলমানরা মুয়াদ ইবনে জবলের মজাব মতো চলতেন ইরাকের মুসলমানরা আব্দুল ইবনে মাসুদ আউ মুসা আশারির মজাব অনুযায়ী চলতেন সিরিয়ার মুসলমানরা উবাদা ইবনে সামেতের মজাব অনুযায়ী চলতেন আবুদ্দারদার মজাব অনুযায়ী চলতেন বুঝা গেল নবী সাহাবারা মজাব নিজেরা আবিষ্কার করছে আমার নবী সেই মজাবের অনুমোদন দিয়েছেন লক্ষ লক্ষ সাহাবিরা মজাব মানে চলছেন তাই যারা বলবে মজাব মানা শিরিক তাদের মতো বেইমান দুনিয়াতে আর কেউ না আমার নবী মোয়াজ করেন মোয়াজ তুমি এস্তিয়াত করিয়া জবাব দিবা এটা শুনিয়া আলহামদুলিল্লাহ ওয়াফাকা রাসুলা রাসুলহি লিমা রাসুল রাসুলাহু ওই আল্লাহর প্রশংসা করতেছি যিনি আমার একজন দূতকে এই তৌফিক দিয়েছেন এমন এস্তিয়াদার মজাব বানাবার তৌফিক দিয়েছেন যে মজাব বানানোর উপরে আমিও খুশি আমার আল্লাহ খুশি মজাব বানাইলে আল্লাহ খুশি রসুলও খুশি লা মজাবিরা বেজার ঠিক না বেটি আমরা আল্লাহ রসুলের সন্তুষ্টি খুশি চাই মজাব মানতে চাই মজাব ছাড়া কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা করার অধিকার কারণ নাই বুখারি শরীফের একটা হারিসের অনুবাদ করার কারো শক্তি আমার মহতরম চলে আসছেন আমি আমার বক্তব্য লাস্টে একটা কথা আজকে পয়েন্ট আউট করতে চাই তারা বলে কিনা বুখারি মানি মজাব মানি না কি মানি জোর এখন মাজাব মানি না বুখারি মানি বলে তো ওলামা কেরাম স্টেজে বসা আছেন তাদেরকে জিজ্ঞাসা করেন বুখারির প্রথম হাদিসটা কি জানেন ইন্নামাল আমালো বিনিয়াতে অর্থ বলবো নিঃসন্দেহে সমস্ত আমল নিয়তের সাথে বুঝছেননি কিছু বুঝেননি সমস্ত আমল নিয়তের সাথে অর্থ কি আমার নবী এতটুকু বলছেন আর কোন শব্দ উচ্চারণ করেননি করছেন সমর্থ নিয়ত কি সমর্থ আমল কিসের সাথে নিয়তের সাথে ভাই নিয়তের সাথে অর্থ কি নিয়তের সাথে কবুল হবে নিয়তের সাথে সই হবে নিয়তের সাথে গলত হবে একটা কথা তো বলতে হবে বাক্য অস্পষ্ট বাক্য কমপ্লিট না আমার নবী এতটুকু বলছেন এবার ইমাম আবু হানিফা সাহেব আসিয়া বলে এই হাদিস তখন তো বুখারি ছিল না হাদিস তো ছিল এই হাদিসের ব্যাখ্যা হইল সমস্ত আমল নিয়তের উপরে কবুল হওয়া না হওয়া নির্ভর করবে বলেন সোভান আর ইমামে সাহি রহমতুল্লাহ আসিয়া এই হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন সমস্ত আমল নিয়তের উপরে সহি বা ভুল হবে অর্থাৎ শুদ্ধ আর অশুদ্ধ হওয়া নির্ভর করবে নিয়তের উপরে এটা কার ব্যাখ্যা ইমাম সাহিদ বুখারি শহীদের প্রথম হাদিস অস্পষ্ট তার অর্থ স্পষ্ট না এই অস্পষ্ট হাদিসের ব্যাখ্যা আবু হানি ভাই একটা দিলেন ইমাম আর আরেকটা দিলেন যদি কোন মায়ের সন্তান এই হাদিসের অনুবাদ করতে চাও আবু ভাইকে মানতে হবে নাহলে সাহি মজাবকে মানতে হবে মজাব না মানিয়া বুখারি শরীফের প্রথম হাদিসের অনুবাদ করারও শক্তি কোন আলে হাদিসের না এই পর্যন্ত আমি কথা শেষ আল্লাহ পাক যা কিছু বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তভিদান করুক আজকের মজমাতে এলান করতেছি শরী মানদণ্ডে মজাব না মজাবি এইটা আমার একটা কিতাব এই কিতাবটা মার্কেটে ঢাকায় বিভিন্ন জায়গায় পাওয়া যায় আপনারা খরিদ করে নেবেন এই কিতাবের মধ্যে মাঝহাব কেন লামজাবি কারা কি সমস্যা কোরআন হাদিসের অকাচ্য দলিল মজবুত দলিলের দ্বারায় প্রমাণ করা হয়েছে লামজহাবি কখনো হকারী দল নয় কিনবেন তো ইনশাল্লাহ কিনিয়া পড়বেন ঘরের ভিতরে আল্লাহ সবাইকে তফিক দোক ওয়ামা আলাইনা ইল্লাল আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ খালকি মোহাম্মদ ও আলা আলিহি আমার পরিচয় আমার নাম মুফতি মিজানুর রহমান সাইদ অনেকে নাম শুনছেন মিডিয়া তো আছে ঢাকা মার্গাদুর শেখ জাকারিয়া লিল বহুসুল ইসলামিয়া আমার একটা গবেষণা সেন্টার আছে আগে আমি বসুন্ধরায় ছিলাম আমি কিন্তু বাংলাদেশ সরকারের পাঁচজন মুফতি নির্বাচিতের একজন মুফতি এই জন্য ফতোয়াগুলা যা দিলাম এইগুলা কিন্তু গ্র্যান্টেড ফতোয়া রাষ্ট্রীয় পর্যায়ে গ্রহণযোগ্য এটার মধ্যে বুল বুঝাবুঝির অবকাশ নাই আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তফিদান